আসছে আসছে ধে শহীদি কাফেলা মানবে না ওরা বাধার প্রাচীর মিটিয়ে দেবে ঝামেলা মিটিয়ে দেবে ঝামেলা ওই দেখছে আসছে ধে শহীদি কাফেলা মানবে না ওরা বাধার প্রাচীর মিটিয়ে দেবে ঝামেলা মিটিয়ে দেবে ঝামেলা ওই দেখেছে আসছে ধীরে শহীদি কাফেলা মানবে না ওরা বাধার প্রাচীর মিটিয়ে দেবে ঝামেলা মিটিয়ে দেবে ঝামেলা সমস্ত বিশ্বে মুসলিম নিধনের চলছে এক বাহানা চলছে এক বাহানা ইরাকে দেখি তার এক চিত্র নেই কারো তা অজানা নেই কারো জানা সমস্ত বিশ্বে মুসলিম নিধনের চলছে এক বাহানা চলছে এক বাহানা দিদাকে দেখি তার এক চিত্র নেই কারতা জানা নেই কারতা জানা তাই বলি বুঝতে লাহাও সাবধান তাই বলি বুঝতে লাহাও সাবধান আসছে দিহাদি কাপেলা ওই দেখতে বেঁধে শহীদ মানবে না ওরা বাধার প্রাচীর মিটিয়ে দেবে ঝামেলা মিটিয়ে দেবে ঝামেলা হোক না যে যত পরা শক্তি মুজাহিদ ধার ধারে না মুজাহিদ ধার ধারে না ঝরিয়েছে রক্ত পূর্বতি মোরে মেরেছে শিশু বেগুনা মেরেছে শিশু বেগুনা হোক না যে যত পারা শক্তি মুজাহিদ ধারে ধারে না মুজাহিদ ধারে ধারে না ঝরিয়েছে রক্ত পূর্বতি মোরে মেরেছে শিশু বেগুনা মেরেছে শিশু বেগুনা তাই বলি মার্কিন হও সাবধান বলি মার্কিন হও সাবধান ওই ডাকতে আসছে যে শহীদি কাফেলা মানবে না ওরা বাধার প্রাচীর মিটিয়ে দেবে ঝামেলা ওই ডাকতে আসছে যে শহীদি কাফেলা মানবে না ওরা বাধার প্রাচীর মিটিয়ে দেবে ঝামেলা মিটিয়ে দেবে ঝামেলা মিটিয়ে দেবে ঝামেলা মিটিয়ে দেবে ঝামেলা